সূর্যের আভায় আভায় কুয়াশা বিলীন হয়ে যায় প্রকৃতি সাজে কোমল ছোয়ায় স্বপ্ন সবুজ সুষমায় সূর্যের আভায় আভায় কুয়াশা বিলীন হয়ে যায় প্রকৃতি সাজে কোমল ছোয়ায় স্বপ্ন সবুজ সুষমায় স্বপ্ন সবুজ সুষমায় স্বপ্ন আমার আকাশ ছুতে চায় বাস্তবতার কঠোর থাবায় মধ্যপথে থমকে দাঁড়ায় দুঃস্বপ্নের অসম দহন বারবার আমায় পোড়ায় আমার স্বপ্ন ভেঙে যায় সূর্যের আভায় আভায় কুয়াশা বিলীন হয়ে যায় প্রকৃতি সাজে কোমল ছোঁয়ায় স্বপ্ন সবুজ সুষমায় স্বপ্ন সবুজ সুষমায় এদেশ আমার ঢাকা ঘন কুয়াশায় একটি রবি আলোর আর কিছু লোক বন্ধু প্রতি আমার দেশে বড় প্রয়োজন আজ তার খরায় হতে দূরাশার অন্তরায় সূর্যের আভায় আভায় কুয়াশা বিলীন হয়ে যায় প্রকৃতি সাজে কোমল ছোঁয়ায় স্বপ্ন সবুজ সুষমায় স্বপ্ন সবুজ সুষমায় সূর্যের আভায় আভায় কুয়াশা বিলীন হয়ে যায় প্রকৃতি সাজে কোমল ছোয়ায় স্বপ্ন সবুজ সুষমায় স্বপ্ন সবুজ সুষমায় স্বপ্ন সবুজ সুষমায়